فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم অতপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হল যখন তারা নিদ্রিত ছিল ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণ সম فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين সকালে তারা একে অপরকে ডেকে বলল তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين অতপর তারা চলল ফিস ফিস করে কথা বলতে বলতে অদ্য যেন কোনো মুসকিম ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজরে রওনা হল অতপর যখন তারা বাগান দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো কপাল পোড়া قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনো তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না কেন তারা বলল আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون অতপর তারা একে অপরকে ভৎসনা করতে লাগল তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমা অতিক্রমকারী সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী আখরতি للمتقين عند ربهم جنات النعيم শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানত মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون না তোমরা আমার কাছ থেকে কেয়ামত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল না তাদের কোনো শরিক উপাস্য আছে থাকলে তাদের শরিক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সক্ষম হবে না خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না আমি তাদেরকে সময় দেই নিশ্চয়ই আমার কৌশল মজবুত أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়েছে না তাদের কাছে গায়েবের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 উপদেশ বই নয়